মাঠে নিয়ে যাওয়া হবে তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম কাঁটাযুক্ত গাছ আগুন জ্বলন্ত উত্তপ্ত রক্তপুজ মিশ্রিত গরম পানি অন্যান্য শাস্তি মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জাহান্নাম ও জান্নাত জাহান্নাম এবং জান্নাতের আলোচনা দিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন আর মানুষের জীবনের ফল হলো এই দুটাই হয় মানুষ জাহান্নামে যাবে না হয় মানুষ জান্নাতে যাবে জাহান্নাম আর জান্নাত মানুষের জন্যই আর জিনের জন্য অন্যান্য কোনো প্রাণী জাহান্নাম জান্নাতে যাবে না আল্লাহ বলেন লামলা আন্না জাহান্নাম আমিনাল জিন্নে অবশ্যই আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ এবং জিন দিয়ে মানুষ এবং জিন দিয়েই জাহান্নাম পূর্ণ হবে যদি চ জাহান্নাম পূর্ণ হবে না কিছু অংশ খালি থেকে যাবে যা আল্লাহ তালা নিজে স্বয়ং পা ঢুকিয়ে বাকিটুকু পূরণ করবেন পূরণ করার অর্থ হল জাহান্নামকে সংকীর্ণ খাটো করে দিবেন মানুষের জীবনে সবচেয়ে ভাবার এই দুটি জিনিস যা আমার শেষ ফলাফল কি প্রত্যেকটা মানুষের জীবনেই ফলাফল আছে আর তা হলো জাহান্নাম ও জান্নাত চরম ভোগবিলাসের সীমাহীন ভোগবিলাসের জায়গা হলো জান্নাত আর সীমাহীন কষ্টদায়ক জায়গা হচ্ছে সীমাহীন কষ্টময় জায়গা হচ্ছে জাহান্নাম জাহান্নামের বিবরণ দিয়ে মানুষ জাহান্নামের অবস্থা পূর্ণ বুঝাতে পারবে না ঠিক তেমনি জান্নাতের বিবরণ দিয়ে মানুষ জান্নাতের পূর্ণ অবস্থা বুঝাতে পারবে না জাহান্নাম কত কঠিন আর জান্নাত কত সুখময় জায়গা তবে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা বলেছেন এ দিয়ে মানুষকে কিছু বুঝানো যায় এ দিয়ে মানুষকে দাওয়াত দিলে আশা করা যায় মানুষ অনেকেই পরকালমুখী হবে জাহান নামের আলোচনায় আল্লাহ তালা বলেন ইন্না জাহান্নামা কানাত মির সদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে শত্রু হিসাবে অত্র আয়াতে আল্লাহ জাহান্নামকে মানুষের শত্রু বলেছেন তিনি কথা বলেছেন যে জাহান্নাম মানুষকে ধরার জন্য বলতে গেলে লুকিয়ে বসে আছে অন্তরালে আড়ে বসে আছে পার হলে জাহান্নাম তাকে ধরবে তিনি বলছেন মির সদ নির্সব যেখানে মানুষ শত্রুকে ধরার জন্য লুকিয়ে থাকে ইন্না জাহান্নামা কানাত মির্সদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত বসে আছে লিত্তহীন মা আবা সেটা হচ্ছে সীমালঙ্ঘনকারীদের থাকার জায়গা লাবেসিন ফিহা আহকাবা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে কতদিন থাকবে তা বলা হয়নি তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে একথা আল্লাহ তালা বলেন অত্র আয়াতে আল্লাহ তালা জাহান নামের পরিচয়ে জাহান নামকে মানুষের শত্রু বলে উল্লেখ করেছেন আল্লাহ তালা অন্যত্র বলেন বিচারের মাঠে মানুষের পাপ এবং নেকি ওজন হবে দাঁড়ি পাল্লায় মানুষের সবচেয়ে ভারী আমল হবে ভালো চরিত্র দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুবহান আল্লাহ অবহামদিহি সুবহান আল্লাহ আজিমি এই দুটি বাক্যর ফলাফল যা তা দাঁড়ি দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল হবে বলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন মানুষের পাপ এবং নেকি বিচারের মাঠে ওজন হবে এবং যেহেতু দাঁড়ি পাল্লায় ওজন হবে কাজেই এক পাল্লা ভারী হবে আর এক পা হালকা হবে আল্লাহ তালা বলছেন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে হাবিয়ে তার থাকার জায়গা হবে হাবিয়ে হাবিয়ে একটা জাহান নামের নাম যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে হাবিয়ে এই কথা বলার পরে আল্লাহ তালা বলছেন অমাদ্রাকা মা হে আচ্ছা আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করছেন আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় তারপরে আল্লাহ তালা নিজেই বলছেন আমি বলি নারণ হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন অত্র আয়াতে আল্লাহ তালা জাহান নামের পরিচয় দিলেন জাহান নামের পরিচয় দিয়ে তিনি বললেন যে জাহান নাম বলতে একটা জ্বলন্ত উত্তপ্ত আগুনের খণ্ডকে বলা হয় অবশ্য এখানে আরেকটা কথা আমরা অবশ্য বলে থাকি হাদিসের সূত্রে কিছুটা দুর্বলতা রয়েছে অন্যান্য বিবরণ অনুযায়ী হাদিসটা বলা যায় আয়েসার জিয়াল্লাহ তালা একদিন একদা বলেন যে জাকাত্তু নারাফা বাকাইতো আমি একদা জাহান নামকে স্মরণ করে কাঁপছি জাহান নামের কথা মনে পড়ে আমার কান্না আসছে আল্লাহ রসুল আমাকে বলছেন যে লেমা কি তুমি কেন কাঁদো আমি বললাম যে জাকাত্তু নারাফা বাকাইতো আমি জাহান নামের বিবরণের প্রতি লক্ষ্য করে কাঁদছি জাহান নামে তো কঠিন জায়গা এরপরে তিনি বলছেন আমি জিজ্ঞাসা করলাম হালতাজ করুন আহালিয়া আমার কেমা আচ্ছা আপনারা কি বিচারের মাঠে আপনাদের পরিবারকে স্মরণ করবেন তার মানে আপনি আপনি কি বিচারের মাঠে আপনার স্ত্রী আপনার পরিবারদেরকে স্মরণ করবেন তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা সালাসাত মাতেন লায়েস করে আহাদুন আহাদান বিচার মাঠে তিনটি জায়গা আছে ওই তিনটি জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না স্মরণ করার মতো তার বিবেক বুদ্ধি থাকবে না আয়েশা বিচার মাঠে তিনটি জায়গা আছে সে তিনটি জায়গায় কেউ কাউকে স্মরণ করতে পারবে না স্মরণ করার মতো বিবেক বুদ্ধি থাকবে না তার একটা হচ্ছে ইন্দাল মিজান যখন মানুষের পাপের পাল্লা এবং নেকির পাল্লা ওজন হবে ওই সময় সবাই তার নিজ নিজ দাঁড়ি পাল্লার দিকে চেয়ে থাকবে ওই সময় আরো কেউ আছে পৃথিবীতে বা বিচার মাঠে এ কথা তার স্মরণে থাকবে না আমিও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছি আমারও যখন পাপের পাল্লা এবং নেকির পাল্লা দুটাই উঠবে তখন আমি লক্ষ্য করব যে পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় ওই সময় যে তুই আমার স্ত্রী এ কথা আমার স্মরণে থাকবে না এটা কত কঠিন জায়গা তা বুঝানো জটিল আর একটা হচ্ছে যখন প্রত্যেক প্রত্যেকটা মানুষকে জাহান নামের উপর দিয়ে পার হতে বলা হবে আমরা যেটা শুনেছি যে চুলের মতো সরু চিকন রাস্তা হবে এ কথা ঠিক মুসলিম শরীফের হাদিসে এসেছে যে চুলের মতো সরু চিকন রাস্তা হবে রাস্তাটা জাহান নামের উপরে সেট করা থাকবে এই রাস্তা দিয়ে সকল মানুষকে চলতে বলা হবে হাঁটতে বলা হবে এই রাস্তার চতুর দিকেই কালালি বাঁকা লোহার আঁকড়া রেডি করা থাকবে মানুষ তার নেকি অনুযায়ী পার হবে বিদ্যুৎ গতিতে সাধারণ গতিতে স্বাভাবিকভাবে চলার গতিতে যার যেমন পাপ সেই তেমন ওই কাঁটায় আটকা পড়ে সে জাহান নামে পড়ে যাবে এই সময় তুমি যে আমার স্ত্রী আমার আহাল পরিবার আছে জায়গা হচ্ছে প্রত্যেক মানুষের হাতে যখন খাতা দেওয়া হবে নিজ নিজ কর্মের প্রত্যেক মানুষের হাতে যখন খাতা দেওয়া হবে নিজ নিজ কর্মের লিখিত বইটি হাতে দেওয়া হবে হাতে দিয়ে বলা হবে ইকরা কেতাবাক তুমি তোমার বই পড়ো আরবি জানলেও পড়তে পারবে মানুষ না জানলেও পড়তে পারবে ওই সময়ে যার ডান হাতে খাতা দেওয়া হবে সে হবে সফল আর যার বাম হাতে খাতা দেওয়া হবে সে হবে বিফল আমি জানি না বিচারের মাঠে আমার ডান হাতে খাতা হবে কি বাম হাতে খাতা হবে ওই সময় আমার পরিবার থাকবে বা আছে এ কথা আমার স্মরণে থাকবে না তার তিনটি জায়গার একটি জায়গা হচ্ছে যে মানুষের পাপের পাল্লা ভারী না নেকির পাল্লা ভারী এই সময়টা খুব কঠিন ওই সময়ে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে হাবিয়ে আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আমি তা বলি তা নারুনা হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তালা জাহান নামের পরিচয় অন্য জায়গায় দিয়ে বলেন কেল্লা লায়ুম বাদান্না ফিল হতামা অবশ্যই অবশ্যই মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে হোতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা একদিকের জাহান নামের আগুন আর একদিকের জাহান নামের আগুনকে ঝাপটা মেরে ধরে খাবে মানে আক্রমণ করবে এই দৃশ্য মানুষ দেখতে পারবে না এটা খুব কঠিন এক হলো বাস হুম বাস মনে হচ্ছে যেন একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে এই কথা আল্লাহ রাসুল বলছে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামের পরিচয় বলতে পারেন এই কথা বলার পরে আল্লাহ তালা বলছেন যে কাল্লা লায়ুম বাজান্না মালহতামা অমাদরাকা মালহতামা নারুল্লাহিল মোকাদা আমি বলি তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আগের বারও বললেন যে তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন পরের বারও অত্র সুরাতে আল্লাহ তালা জাহান নামের পরিচয় দিয়ে বলছেন জাহান নাম বলতে একটা জ্বলন্ত উত্তপ্ত আগুনের খণ্ডকে বোঝানো হয় জাহান নাম বলতে তাহলে মূলত আগুন অন্যান্য শাস্তি যা আছে আছেই তবে গোটা জাহান নামটা একটা আগুনের খণ্ড আল্লাহ তালা জাহান নামের পরিচয় দিতে গিয়ে অন্য জায়গাতে বলেন সাউসলিহে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব। সাকার একটা জাহান নামের নাম অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি বারবার আল্লাহ তালা জাহান নামের পরিচয় আমাদের নবীকে জিজ্ঞাসা করছেন নবীকে জিজ্ঞাসা করার পরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি উত্তর দিবেন এই অপেক্ষায় তিনি থাকছেন না তিনি আবার নিজেই বলছেন সাকার অমাদরা কামা সাকার লাতুবকি তাদার সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়েও না যে জাহান্নাম মানুষকে মারেও না তাহলে জাহান্নাম এমন একটা থাইগার জায়গা যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না তাহলে এটা কি হলো এটা বাঁচারও জায়গা নয় এটা থাকারও জায়গা নয় আল্লাহ তালা এই কথা অন্য জায়গাতে এইভাবে বুঝাচ্ছেন যে ও এতেহিল মৌত মিনকুল্লে মাকানিন অমাহ হবে মাইয়াত জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ মরবে না জাহান নামের পরিস্থিতি এমন হবে যে মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ মরবে না জাহান নামে মানুষ কোনো সময়তেই মরবে না কোনো সময়তেই বাঁচবে না এই কথা আল্লাহ তালা অন্যত্রে বলছেন মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহান নামে বাঁচবেও না আমরা সংক্ষিপ্তভাবে কোরআন থেকে জাহান নামের পরিচয় পেশ করছিলাম এবার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কিভাবে জাহান নামের পরিচয় দেন তা আমরা শুনি তিনি যেভাবে পরিচয় দিয়েছেন সাথে সাথে জাহান নামীদের যা পরিচয় দিয়েছেন তাতে আমরা একটা পর্যায় বুঝতে পারবো জাহান নামের তিনি বলেন ইন্না সাখরাত আজিমা লাতুল কামিন সাফিরে জাহান্নাম নাম শোনো জাহান নামের মুখের উপরে যদি একটা বিশাল পাথর লক্ষ কোটি মন ওজনের একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর আমরা এ ভাষা বুঝতে অক্ষম মানুষ তা খাতা কলমে হিসাব করতে পারবে না জাহান নামের মুখের উপরে যদি এক কোটি মন ওজনের একটা পাথর ছেড়ে দেওয়া হয় তা যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে যদি একদিন নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে এক বছর যদি এক কোটি মন ওজনের একটা পাথর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে সত্তর বছর যদি নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে এবং নাম কত গভীর তা কি মানুষ হিসাব করতে পারে মানুষের জানা নাই নাম কত গভীর মানুষ জানতে চায় না নাম কত বড় ভয়াবহ জায়গা মানুষ জানতে চায় না নাম কত জটিল ও কঠিন কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে নাম কত কঠিন একা একা রাতের অন্ধকারে বুঝলে হয়তো বা কিছু আঁচ করা যেতে পারে নির্জনে যখন কেউ থাকবে না তখন হয়তো বা জাহান নামকে অনুভব করা যেতে পারে কিছুটা বারবার জাহান নামকে স্মরণ করা মানুষের জন্য জরুরি মানুষের উচিত আবু হরাই রাজি আনহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বায়না মানকাবাইল কাফিল একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে আরম্ভ করে বাম কাঁধে পৌঁছিতে তিন দিন তিন রাত সময় লাগবে রাসুল সাল্লাহ সাল্লাম জাহান নামের পরিচয় দিতে গিয়ে বলেন অন্য মাজলে সাহবায়না মাক্কাত আল মাদিনা একজন জাহান বসার জায়গা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার আড়াইশো মাইল একজন জাহান্নামি জাহান্নামে বসে থাকলে তাকে জায়গা লাগবে আড়াইশো মাইল সাড়ে চারশো কিলোমিটার জায়গা লাগবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম জাহান্নামের পরিচয় দিয়ে বলেন ওয়াইন্না জিরসাহ মিসল ওহুদ জাহান্নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান চার কিলোমিটার চেওড়া প্রস্থ এবং আট থেকে বারো কিলোমিটার লম্বা অহুদের সাথে অনেক কথা জড়িত আছে কেন তিনি এই কথা বলেছেন আমরা তা জানি না তবে তিনি জাহান্নামীদের দাঁতের পরিচয় দিতে গিয়ে বলেছেন জাহান্নামীদের দাঁত হবে অহুদ পাহাড়ের সমান যার প্রস্থ হচ্ছে চার কিলোমিটার আর লম্বা হচ্ছে আট থেকে বারো কিলোমিটার তিনি বলেন অন্যা ফাঁকে জহু মিসলু বাইদা আর মানুষের উরু এই রান হবে বাইজা পাহাড়ের সমান হারামের তিন কিলোমিটারের পরেই আপনার ওহুদ শুরু হয় আর বাইজার শেষ প্রান্ত যেতে প্রায় দেখা যাচ্ছে যে উনচল্লিশ কিলোমিটার হয় তাহলে আমরা যদি অহুদ পাহাড়কে আট থেকে বারো কিলোমিটার ধরি তাহলে বাকি অংশ হল বাইজা পাহাড় বাইজা পাহাড়ের সমান উরু তাহলে বারো বা দশ কিলোমিটার ছেড়ে দিলে আপনার এদিকে উনত্রিশ কিলোমিটার লম্বা হয় মানুষের উরু রান আপনাকে বুঝাতে পারবো মানুষ কত বড় অবশ্য এখানে একটা কথা মনে পড়ছে যা বলার তেমন প্রয়োজন নেই তবে ভারত বাংলাদেশ পাকিস্তানের দেয় জিনিসটা একটা উল্টা সেটা হচ্ছে এই মসজিদ নবাবী হারাম থেকে উনচল্লিশ উনচল্লিশ কিলোমিটারের শেষ প্রান্ত হল বাইজা পাহাড় অহুদ পাহাড় শেষ হলে বাইজা পাহাড় আরম্ভ হয় বাইজা পাহাড়ের পাশ দিয়ে সমতল কোন জায়গাতে হবে হয়তো বা তিনশো গজ থেকে নিয়ে পাঁচশো গজ পর্যন্ত এরকম একটা সমতল জমি চলে যাচ্ছে বাইজা পাহাড়ের শেষ প্রান্ত পৌঁছার পরে যে কোনো গাড়ি যেগুলো এসব গাড়ি বাস হোক মাইক্রো হোক বাইজা পাহাড়ের শেষ প্রান্ত পৌঁছার পরে বাইজা পাহাড়ের শেষ প্রান্তে পৌঁছে গেলে সামনে আর কোনো রাস্তা নাই ওটা এভাবে মুখামুখি ঘেরে গেছে ওখান থেকে গাড়িটা ব্যাক করে রাস্তার উপরে স্টেটবিহীন গাড়িটা ছাড়লেই গাড়িটা গড়তে আরম্ভ করে বাইজা পাহাড়ের শেষ প্রান্তে গাড়িটা ঘুরিয়ে ছেড়ে দিলেই স্টেটবিহীন গাড়িটা গড়তে আরম্ভ করে গড়ার গতি প্রথমে থাকে দুই চার কিলোমিটার বাড়তে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে মাঝামাঝিতে এসে গাড়ির গতি হয় দেড়শো কিলোমিটার ঘন্টায় গাড়িটা চললে একশো বিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ কিলোমিটার গড়বে কোন স্টেট দেওয়া নাই গাড়িতে এমনিতেই গড়ছে এরপরে কিছু রাস্তা আস্তে আস্তে আবার ওই গাড়ির গতিবেগ কমতে থাকবে থাকতে থাকতে বাইজা পাহাড় শেষ হয়ে গেলে গাড়ি একেবারেই থেমে যাবে এখন গাড়ি স্টেট দিয়ে নিয়ে আসতে হবে যেখানে সে যাইতে যেতে চায় মোটামুটি এর পরিমাণ হতে পারে বাইজা পাহাড়ের শেষ প্রান্ত থেকে নিয়ে বাইজা পাহাড় শেষ হওয়া শুরু হওয়া পর্যন্ত আট থেকে দশ কিলোমিটার হতে পারে এরূপ জায়গা কেন গাড়ি গড়ছে এতে ভারত বাংলাদেশ পাকিস্তানের বোকা মানুষগুলি বলছে এটা হলো জিন পাহাড় জিন আছে তাই গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে এটা হলো বোকামি কথা এই পাহাড়ের মধ্যে এমন কোনো পদার্থ আছে বা মাটির মধ্যে এমন কোনো পদার্থ আছে যে পদার্থ তাকে এইভাবে টানছে এটাই কথা এর বিকল্প কোনো কথা নেই এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কিছু বলেননি তবে বাইজা পাহাড়ের এই অবস্থা আমি নিজের বিবরণ দিচ্ছি বাইজা পাহাড়ের কথাটা বলতে গিয়ে কথাটা চলে আসলো আল্লাহ রসুল অহুদ পাহাড়ের কথা দিয়ে মানুষের দাঁত বুঝিয়েছেন আর বাইজা পাহাড়ের কথা দিয়ে মানুষের উরুব বুঝিয়েছেন রান বুঝিয়েছেন তবে তিনি বাইজা পাহাড়ের ব্যাপারে আর কিছু বলেননি যা এখন দেখা যায় মানুষ ওখানে বসে থাকলে কাজ করলে মানুষ কিছু বুঝতে পারে না এমনিতে একটা পানির বোতল ছেড়ে দিলে উল্টা মুখে উঁচা মুখে অর্থাৎ হারামের দিকে গড়ে আসতে থাকে এমনিতেই পানি ঢেলে দিলেও এমনিতে গড়ে আসতে থাকে মোবাইল বা কিছু রেখে দিলে তা আসে না অবশ্যই তা পদার্থের ব্যাপার অন্য কিছু নয় বলছিলাম জাহান নামের পরিচয় সম্মানিত মসজিদের মুসল্লি আমরা একজন জাহান নামের পরিচয় পেলাম আড়াই শত মাইল বসার জায়গা তার এক কাঁধ থেকে এক কাঁধের ব্যবধান হল তিন দিন তিন রাতের পথ আল্লাহ রসুল বলছেন যে তার গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবী ভেঙে যাওয়া পর্যন্ত কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা হবে আড়াই শত মাইল বলুন আপনি জাহান নাম কত বড় মানুষ জানে না আল্লাহ কাকে বলে মানুষ ভাবতে চায় না জাহান নাম কি জিনিস মানুষ চিন্তা করতে চায় না জান্নাত কি জিনিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত জিন সমস্ত প্রাণী একসাথে যদি জাহান নামে ঢোকে যায় তাহলে ঢোকার সময় সংকীর্ণতা বুঝতে পারবে না মানুষ একসাথে একেবারে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত জাহান নামে জান্নাতি যা আছে সবাই যদি একসাথে জান্নাতে ঢোকে তাহলে মানুষ সংকীর্ণতা বুঝতে পারবে না যে মনে হয় ঢুকতে অসুবিধা হচ্ছে একসাথে যদি সবাই জাহান নামে ঢোকে তাহলে মানুষ বুঝতে পারবে না যে মানুষের ভিড়ের কারণে মনে হয় ঢুকতে অসুবিধা হচ্ছে এটা আঁচ করবে না আপনাকে বুঝাতে পারবো জাহান নামের দরজা কত বড় সম্মানিত মসজিদের মুসল্লি জাহান নামার জান্নাত মানুষের ফলাফল ভাবা উচিত আল্লাহ তুমি আমাদের বোঝার ও ভাবার তৌফিক দান করো আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ও জি আয়াউমা ইদিম বে জাহান্নাম বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ইজয়মল কেয়ামা বে জাহান্নাম বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে ওলা সাবুন আলফা জেমাম এই সময়তে জাহান্নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে মাহকুল্লি জেমামিন সাবুন আলফা মালাক প্রত্যেক রশির সাথে থাকবে সত্তর হাজার ফেরেস্তা এক একজন ফেরেস্তার এত ক্ষমতা এই গোটাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী একজন উল্টে দিতে পারে এরকম ক্ষমতার অধিকারী ফেরেস্তাগণ এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরেস্তা আর জাহান নামের গায়ে রশি লাগানো থাকবে সত্তর হাজার তাহলে জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে এখন কোথাও জাহান্নাম আছে রাসুল সাল্লি আলি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে ওপরে নিয়ে গিয়ে জাহান্নামও দেখানো হয়েছে জান্নাতও দেখানো হয়েছে যখন তিনি মেরাজে জান্নাতে হাঁটছিলেন তখন জান্নাতে হাঁটতে হাঁটতে বললেন একটা সুন্দর ঘর দেখে যে ঘরটা কার পাশে একজন বৃদ্ধা মহিলা বসেছিল এই ঘরটা উমারের রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওহ ঘরের বাহির যদি এত চকচকা হয় তাহলে ভিতরে বা কত চকচকে একটু দেখার বড় স্বাদ হয় দেখার স্বাদ হলো ইচ্ছা হলো একটু ভিতরে ঢুকি চট করে মনে পড়ে গেল এটা উমারের ঘর না এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না তিনি ঢুকলেন না সকালে উমারকে বলছেন উমার জান্নাতে তোমার ঘরটা দেখেছিলাম আমার মনে বড় স্বাদ হলো তোমার ঘরের ভিতরে একটু ঢুকে দেখি ভিতরটা কেমন চট করে তোমার মর্যাদার কথা মনে পড়লো তোমার আত্মমর্যাদা তোমার আত্মমর্যাদার কথা মনে পড়ে লজ্জাবোধ করে আমি ঘরে ঢুকিনি ওমার কথা শুনে কাঁদতে লাগলেন আপনি আমার মর্যাদাকে হিসাব করেন জাহান নামে ঢুকে তিনি জাহান নাম দেখছিলেন তাতে দেখলেন জাহান নাম উকি মেরে তিনি জাহান নাম দেখছিলেন তাতে দেখলেন জাহান নামে শুধু নারী আর নারী জাহান নামে শুধু নারী আর নারী জাহান নামে শুধু নারী আর নারী কিছু পুরুষ তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল জাহান নামে এত নারী কেন তখন আল্লাহ রসুল বললেন যে তারা স্বামীকে মূল্যায়ন করে না স্বামীকে মূল্যায়ন করে চলা উচিত হাজারে নয়শো আটানব্বই জন স্বামী আপনার স্ত্রীর কাছে জিম্মি তাকে কিছু বলার সাহস পায় না তার মানে প্রায় সবই কাপুরুষ কাপুরুষ স্বামী কাপুরুষ স্বামী না হলে কাপুরুষ পিতা না হলে আপনার ছেলে মূর্তি পূজা করে কি করে মূর্তিকে সম্মান করে কি করে আপনার ছেলে রাস্তায় মূর্তিটা খাড়ো করায়নি ওটা হিন্দু করেছে ঠিক আপনার জীবনে আপনি কাপুরুষের সন্তান কাপুরুষ বলেন কি আপনি আল্লাহ আপনাকে বলেছেন আল্লাহর নবী বলেছেন লাইন আশ্রাকটা ওয়াইন কোতেল দাও হুররেকটা তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও তোমাকে হত্যা করা হলেও তুমি শীত করবে না কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ চাঁপাই নবাবগঞ্জের ভাষায় কাপুরুষের বাচ্চা কাপুরুষ আপনি বেনহের বাচ্চা বেন না আপনি আপনি মূর্তি খাড়ি করেছেন রাস্তার দ্বারে আমি করিনি কাপুরুষ আপনি এই জন্য আপনার স্ত্রী রাস্তায় ঘুরে আপনার মেয়ে বসে আছে সংসদ ভবনের আড়ালে ওকে হিন্দুর মেয়ে বসে আছে বিচার একদিন হবেই সেই দিন বোঝা যাবে জাহান্নাম কাকে বলে জান্নাত কাকে বলে সেই দিন বুঝা যাবে কা পুরুষ কাকে বলে সেই দিন বুঝা যাবে কা পুরুষ পিতা কাকে বলে কা পুরুষ পিতা আপনি কা পুরুষ পিতা আপনি কা পুরুষ পিতা আপনি সেই দিন আর বেশি দিনে নেই যেদিন কঠিন বিচার হবে সেদিন কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারবে না সেদিনের নাম হলো আলিয়াউমা লা তামলেকু নাফসুল আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এক এক ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে এর নাম বিচারের দিন আজকে আপনি কত শিথিল তা বুঝতে পারছেন না সেই দিন বুঝতে পারবেন আপনি কত শিথিল আপনার পরিবারের উপরে আপনার পরিবারের উপর আপনি কত শিথিল যেদিন বিচার হবে সেদিন বোঝা যাবে বিচারের আগা পর্যন্ত আপনাকে বুঝানো সম্ভব হয়ে উঠছে না পরিবেশ আপনার জন্য কেয়ামাতের মাঠে কত কঠিন জাহান্নাম দেখার সময় দেখলেন প্রায় নারী তিনি জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করা হলো কেন তখন তিনি উত্তরে বললেন তারা স্বামীকে মূল্যায়ন করে না সারা জীবন তাদের সাথে ভালো আচরণ করার পরেও একটু উল্টা দেখলে সবকিছু উল্টিয়ে ধরে বলে তোমার সাথে সারা জীবন থেকে কোনোদিন শান্তি পেলাম না আল্লাহ রসুল ভাষাগুলি এইভাবে উল্লেখ করেছেন আল্লাহ রসুল যা বলেছেন এটাই চূড়ান্ত আপনার পরিবারের সাথে মিল খেলো এটাই কথা না খেলো এটাই কথা এটাই চূড়ান্ত রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত আল্লাহ রাসুল সাল্লাম যেটা বলেছেন সেটাই চূড়ান্ত আপনাকে তিতা লাগলেও চূড়ান্ত মিঠা লাগলেও চূড়ান্ত এর বিকল্প কোনো কথা নেই বিচার না হওয়া পর্যন্ত পরিস্থিতি কত কঠিন আপনাকে বোঝানো যাবে না বিচারের মাঠে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে জাহান নাম থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরেস্তা থাকবেন মানুষ থাকবে জিন থাকবে পৃথিবীর সমস্ত প্রাণী থাকবে পানিতেও মাটিতে যা আছে আপনাকে বুঝাতে পারবো না বিচারের মাঠ কত বড় একজন জাহান নামের বসার জায়গা যদি আড়াই শত মাইল হয় এত মানুষ যদি জাহান নামে যায় জাহান নাম কত বড় ঠিক এমনই জান্নাত জান্নাত কত বড় আল্লাহ আসবেন বিচারের মাঠে ফেরেস্তা থাকবেন বিচারের মাঠে মানুষ থাকবে বিচারের মাঠে জিন থাকবে বিচারের মাঠে আপনাকে বুঝাতে পারি বিচারের মাঠ কত বড় তিনি বলেছেন বিচারের মাঠে পৃথিবীকে সম্প্রসারণ করা হবে আরো বড় করা হবে তিনি বলেছেন যে মেম্বারি বাইনা মেম্বারি বাইতি রওজাতুন মিন রিয়াজিল জাল্লাহ ওয়া হাজা হাউজি আমার এই মেম্বার থেকে নিয়ে আমার ওই ঘর পর্যন্ত যে ঘরে থাকেন এইটুকুর নাম হচ্ছে রওজাতুন মিন জান্না এইটুকু একটা জান্নাতের অংশ আর এটাই হচ্ছে হাউজে কাউসার তাহলে মানুষ আপনার ওই কবর থেকে উঠে ওই আরাফার মাঠের দিকে দৌড়াতে থাকবে বিচার ওখানে হবে পৃথিবী হবে সমতল উঁচু নিচু থাকবে না সাদা সাদা সমতল হবে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে জাহান্নাম কথা বলতে পারে বিচারের মাঠে আল্লাহ তালা জাহান্নামকে বলবেন বারবার জাহান্নামে জাহান্নামীকে নিক্ষেপ করা হবে আর বলা হবে হালিম তালাক জাহান্নাম তুমি কি পূর্ণ বারবার জাহান নামে মানুষ নিক্ষেপ করা হবে আর জিজ্ঞাসা করা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম উত্তরে বলবে হালবিম মাজিদ আর কি কিছু আছে তাহলে বোঝা যাচ্ছে জাহান নামে দিয়ে জাহান নাম পূর্ণ হবে না কাদামাহু তখনই আল্লাহ তালা তার পাখানা জাহান নামে ঢুকিয়ে দিবেন জাহান নাম বলবে কাত কাত কাত যথেষ্ট যথেষ্ট যথেষ্ট আর লাগবে না আল্লাহ রসুল বলছেন পা যখন আল্লাহ ঢুকিয়ে দিবেন তখন জাহান নামের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢোকে জাহান নাম আটোসাটো হয়ে যাবে এ হলো জাহান নাম পূর্ণ হয়ে যাওয়া তাহলে আল্লাহর আকার আকৃতি না থাকলে তিনি পা দিবেন জাহান নামে কি করে আর জাহান নাম পূর্ণ হয় কি করে বাংলাদেশের ঢাকা শহরের শতকরা আপনার ছিয়ানব্বই জন হুজুর আটানব্বই জন হুজুর বলছেন আল্লাহ নিরাকার আর খুদবা দিচ্ছে আরবিতে ইতস্ত বোধ করা সরম বোধ করা উচিত পৃথিবীতে দিন প্রচারের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ যারা জুমা মসজিদেও যায় না তারা ঈদের মাঠে যায় আর দিন প্রচারের দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে জুমার দিন জুমার খুদ্া যারা পাঁচত্ব নামাজ পড়ে না তারা অন্তত জুমার দিনে আসে আর ফতো দিয়েছে আরবিতে খুদ্া দিতে হবে এই আগে বেদাতি ভাবে কিছু কথা বলে নেয় যখন মানুষই আসেনি তারপরে আরবিতে খুদবা দিচ্ছে কি করে চলে জাহান নাম বলবে যথেষ্ট যথেষ্ট জাহান নাম বলবে আর কি কিছু আছে তাহলে বোঝা যাচ্ছে যে জাহান নাম কথা বলতে পারে বিচারের মাঠে যখন স্বৈরাচারী অহংকারীকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন জাহান নাম বললে লেমা উ সিরতল আল কা বেরিনা না আল মোতাজা বেরি না আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী কেন এর কারণ কি অসহায় দুর্বল মানুষ কেন এখানে নেই শুধুমাত্র স্বৈরাচারী অহংকারী কেন তখন আল্লাহ তালা বলবেন শোনো ইন্নাম আন্তি গাজাবি জাহান নাম তুমি আমার রাগ এবার জাহান নামের আসল অর্থ বেড়ে আসলো জাহান নাম বলতে আল্লাহর রাগ রাগান্বিত হওয়ার একটা ভাবধারা বস্তু হলো জাহান্নাম যার উপরে আল্লাহ খেপে আছেন তার এই ফলাফল হলো জাহান্নাম ওয়াজেব বেকে মান আশাও মিনিয়াবাদী তোমার মাধ্যমে আমি শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ জাহান্নাম তুমি আমার রাগ জাহান্নাম তুমি আমার ক্রোধ ও দেব বেকা বেকে তোমার দ্বারা শাস্তি দিব আমার যাকে ইচ্ছে আর সবচেয়ে আল্লাহ রাগান্বিত হন সেরেক করলে যেটা আমি আর আপনি দিন রাত করছি এই বাংলাদেশের মাটিতে যেদিন সেরেকের আলোচনা করব সেদিন আপনি বিস্তারিত বুঝবেন তাহলে রাগের ফলাফল হল জাহান্নাম রাসুল সাল্লাহ আলহাম বলেন জাহান্নাম আল্লাহর দরবারে যেদিন জাহান্নামকে রেডি করা হয় সেদিন আপত্তি করেছিল যার নাম আপত্তি করে বলেছিল রব্বি একল বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে আপনি আমার একটু অভিযোগ শুনবেন কি জাহান নাম বলছে রাব্বি হে আমার প্রতিপালক ফাস্তা কাতি না রইলা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো অভিযোগ করে জাহান নাম বলছে রব্বি হে আমার প্রতিপালক এক হলো বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে একটু আমার ভিতরের শাস্তি লাঘব করবেন কি আল্লাহ বলেন ঠিক আছে জাহান্নাম তোমার অভিযোগ আমি মেনে নিলাম বে নাফসায়নে দুটি শ্বাসের সুযোগ দিয়ে নাফসন ফিসাই ফেওয়া নাফসন ফিসেতায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে তুমি একবার শ্বাস ধরলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে এক অর্থ আর একটা জাহান্নাম তোমার কথা আমি মেনে নিলাম তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়িও পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়িও তাহলে পৃথিবীর ছয় মাস ঠান্ডা থাকবে জাহান নামের শ্বাসটা পৃথিবীর যেখানে যেভাবে লাগে সেখানে সেভাবে বেশি ঠান্ডা হয় কম ঠান্ডা হয় কোন জায়গাতে মোটেই হয় না তার মানে ওই বাতাসটা তেমন ওখানে পৌঁছে না যেভাবে জাহান নামের তাপ যায় সেভাবে পৃথিবীর উপরে তাপ পড়ে যেভাবে জাহান নামের ঠান্ডা যায় সেভাবে পৃথিবীর উপরে ঠান্ডা পড়ে কমবেশ হয় তার পড়ার কারণের কারণে তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম কথা বলতে পারে জাহান্নাম নিজে অভিযোগ করলো তাই তো আল্লাহ বলছেন জিব্রাইল আমি জাহান নাম রেডি করেছি তুমি একটু দেখে আসো জাহান নাম দেখে এসে জিব্রাইল বলছেন ওয়াইস জাতীয় হিরতে ভাই মাকানি ও জালালি তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম হায় হায় তুমি করেছ কি জাহান নামের এক অংশ আর এক অংশকে ধরে খাচ্ছে হালি এক খোলা আহাদুন ফিহা কোন মানুষ কি সেখানে যেতে চাইবে আল্লাহ তুমি করেছ কি জাহান্নার এক অংশ আর এক অংশকে ধরে খাচ্ছে তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার হিজতের কসম জাহান নামে কি কেউ যাবে তখন আল্লাহ তালা বলছেন জিব্রাইল যাও তুমি এবার জাহান নাম দেখে আসো এবার জাহান নাম দেখে এসে জিব্রাইল আলাইসাল্লাম বলছেন তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম জাহান নামে যাবে না এমন কি কেউ আছে আগে যা বললেন পরে সম্পূর্ণ উল্টিয়ে দিলেন জিব্রাইল আগে বললেন কেউ যেতে চাইবে না আর এখন বলছেন সবাই যাবে ঘটনা কি রাসুল সাল্লাম বলছেন হজেবাতে নার বিশ্বাহ মনের ইচ্ছে দ্বারা জাহান নাম ঘেরা আছে হজেবাতে জান্নাত বিল মাকা রেহে নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে জিব্রাইলের ধারণা যে মানুষ প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে না আপনি পারেন না তো শতদিন বলা হয়েছে আপনাকে দাড়ি চাঁচেন না আজও চেঁচে এসেছে আপনি আত্মার বিরোধিতা করতে পারেন না এ কথাই ঠিক আপনার স্ত্রী এখান থেকে বের হওয়ার সাথে সাথে আপনাকে টেনে বাজার করে নিয়ে যাবে কাপুরুষ আপনি কি মারা গেছেন বউ বাজারে যায় কেন বা বাসা পৌঁছার সাথে সাথে মেয়ে বলবে আব্বা টাকা দেন বাজার থেকে একটু ঘুরে আসি কাপুরুষ আপনি কি মারা গেছেন মেয়ে বাজারে যাবে কেন জি জি না অসম্ভব না নিজের মতামতে চলে বিচারের মাঠ রক্ষা হবে না এ কথাই চূড়ান্ত আপনি আমার দিনই ভাই আপনার সাথে কোন শত্রুতা নাই ভুল হচ্ছে এ কথাই চূড়ান্ত আমার আপনার ভুল হচ্ছে এ কথাই চূড়ান্ত আমার আপনার ভুল হচ্ছে এ কথাই চূড়ান্ত বিচার মাঠে এইভাবে শিথিল ভাবে চলে রক্ষা পাওয়া যাবে না এ কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন জিব্রাইলের কথার উত্তরে জিব্রাইল মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে মনের বিরোধিতা করে কি মানুষ চলতে পারবে তাই সবাই জাহান্নামে যাবে আর যারা মনের বিরোধিতা করে চলতে পারবে তারাই জান্নাতে যাবে মনের বিরোধিতা করে চলা বড় কঠিন সবটাই জটিল গোটা দেশটাই সুদে পরিপূর্ণ চলবেন কোথায় যারা জজ হাকিম উকিল ব্যারিস্টার তারা বদের গোড়া ধর্মই জানে না কাকে বলে আপনাকে বললে আপনি কষ্ট পাবেন আরব ভূখণ্ডের লোকের গতি আর আমাদের গতি ভিন্ন আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে বদ ছেলে নামাজ পড়ে না অন্যায় করে সবকিছু করে অন্যায় বিচার জেনাও করে এরপরেও ধরেন ও সাইকেলে উঠেছে সাইকেলে চালাতে চালাতে সাইকেল থেকে উল্টে পড়ে গেছে উল্টে পড়ার পরে উলট পালট খেয়ে ছাল চামড়া উঠে গেছে দাঁড়িয়ে গায়ের ধুলা ঝাড়তে ঝাড়তে বলছে তাওকাল তো আল্লাহ ওই বাচ্চা বলবে তাক্কাল তো আল্লাহ আর আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ বাংলাদেশে যত শিক্ষিত আছে দশ বার উল্টে পড়ে দাঁড়িয়ে বলবে না যে তাক্কাল তো আল্লাহ তার মানে ও শিক্ষাই পায়নি না শিক্ষক জানে শিক্ষা না ছাত্র জানে শিক্ষা না লিখক জানে শিক্ষা তাওয়াক্কাল তো আল্লাহ বলবে আমার ছেলের সাথে তার ছেলের অনেক পার্থক্য এই জন্য তৌহিদ বাদিলও লোকই জান্নাতে যাবে আমাদের বিষয়টি খুবই কঠিন আরবি একটা ছেলেকে যদি বলা হয় যে এই পাথর উপরে ফুল দাও তাহলে উত্তরে বলবে হায় হায় তুমি বলেছ কি আমি পাথরের উপরে ফুল দিব কেন কেউ কোন লোক যদি কোন ছেলেকে বলে যে উঁচু জায়গাটায় ফুল চাপাও তখন বাচ্চাটা উত্তরে বলবে ইল্লা বিল্লা হায় হায় তুমি করেছ কি তার মুখের ভাষাটা হলো প্রথমে এটা লাহা কুয়াতা ও জান্নাতে যাবে না তো এটা যাবে ওই তো যাবে তহিদ আগে দেখা হয় পাপ পরে দেখা হয় তহিদ আগে দেখা হয় পাপ পরে দেখা হয় আশ্চর্য আপনি যাবেন দুইজনেরই দাড়ি চাঁচা আছে দুইজন মাথায় এক সাদা রুমাল দিয়ে লাল রুমাল দিয়ে একাল দিয়ে রেখেছে হাতে সিগারেট আছে যখন সামনাসামনি দেখা হয়ে গেছে তখন কাঁধে কাঁধ লাগিয়ে বলছে বারাকাল্লা মাশা আল্লাহ জাজাকাল্লা খান বারাকাল্লা হাইয়াকাল্লা মাশা আল্লাহ জাজাকাল্লা খায়ের এক মিনিট এভাবে চলার পরে অন্য কথা শুরু হলো আমাদের দেশে কোনো মানুষের এরকম হয় আপনাকে আমি তার খারাপ গতি দেখালাম ওর হাতে সিগারেট আছে দাড়ি চাঁচা আছে মাথায় একটা লাল রুমাল আছে একাল দেওয়া আছে বয়স দুজনের পঞ্চাশ হতে পারে সাক্ষাৎ হলো কাঁধে কাঁধ মিলিয়ে এক মিনিট যাবৎ বলছে বারাকাল্লা মাশা আল্লাহ জাজাকাল্লা খায় হাইয়াকাল্লা বারাকাল্লা মাশা আল্লাহ জাজাকাল্লা খায় কাল্লা এরপরে অন্য কথা শুরু হচ্ছে মিনিট খানিক চলাচলার পর তাহলে তার গতি ভিন্ন তার তহিদ ভিন্ন আমার তহিদ ভিন্ন আমি তৌহিদই জানি না আমার জান্নাত হবে কি করে ওর তৌহিদই ভিন্ন ওর পাপ থাকলো তার জান্নাত আগে কেননা তহিদ আগে পাপ পরে সম্মানিত মসজিদের মুসল্লি জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি জাহান নামীদেরকে জাহান নামে বেঁধে নিয়ে যাওয়া হবে সময় সাপেক্ষে আমরা বিস্তারিত বলবো আজকের জন্য এতটুক যে জাহান নামেদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলছেন খুজুহ ফাগুল্লুহ সোমাল জাহিমা সাল্লুহ তোমরা এদেরকে ধরো এদের শিকলবন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও জাহান নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে এখানে আমার আপনার একটা কথা থাকতে পারে বিচারের মাঠে কি জাহান নামীরা পালিয়ে যাবে বাধা হবে কেন অপমান করার জন্য পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে পৃথিবীর মানুষ দেখবে ফেরাউনের হাত বাঁধা আছে রংপুর গায়বান্ধা পলাশবাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন আমি সরাসরি নিজ ইচ্ছায় জেলে যেতে রাজি আছি আমার একটা অনুরোধ রক্ষা করা হোক সেটা আমার হাতে হাত করা যেন দেওয়া না হয় আমার জেলে যেতে কোনো আপত্তি নেই আমি নিজে পায়ে হেঁটে চলে যেতে রাজি কিন্তু আমার হাতে হাত করা দেওয়া থাকবে জাতি দেখবে মুজিবুর বিসির হাতে হাত করা আছে এটা আমি সহ্য করি না তাহলে বোঝা যাচ্ছে যে হাতে হাত করা বিষয়টি একটা অপমানের ব্যাপার এই জন্য বিচারের মাঠে প্রত্যেক জাহান্নামের হাতে হাত করা দিয়ে পিছন দিকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলছেন খুঁজো এদের ধরো ফাগুল্লো এদের বন্দি করো এদেরকে নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো ফসল্লু হোক এদেরকে জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো এটা আল্লাহর কড়া আদেশ এক একটা রশিতে সত্তর জন করে বাঁধা থাকবে বেঁধে সবকে টেনে নিয়ে যাওয়া হবে হাত কেন পিছন দিকে বাঁধা থাকবে সামনের দিকে কেন নয় বিপদে পড়লে মানুষ চেষ্টা করে নিজে বাঁচার শেষ চেষ্টা যেটা করে সেটা হা দিয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করে একটা রিক্সা যদি আপনার গায়ে হঠাৎ করে ধাক্কা লেগে যায় তাহলে আপনি দেখবেন সরাসরি হাতটা চলে গেছে রিক্সার কাছে তার মানে আপনি নিজেকে বাঁচাতে চাচ্ছেন হাত দিয়ে মানুষের বাঁচার মাধ্যম হাত শেষ চেষ্টা যেটা মানুষের বাঁচার মাধ্যম হচ্ছে হাত বেচার মাঠে তাকে যখন জাহান নামে দেওয়া হবে তখন যেন সে হা দিয়ে নিজেকে ঠেকানোর চেষ্টা করতে না পারে এই জন্য পিছন দিকে হাত বাঁধা হবে হাত না বাঁধলে তাকে জাহান নামে নিয়ে যাওয়া যাবে না এ কথা নয় সেজন্য জাহান নামে যাওয়ার জন্য না যাওয়ার জন্য সরিষে পরিমাণ চেষ্টা প্রয়োগ করতে না পারে এটুকু দেখানোর জন্য হাত বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলছেন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর অকুদহান নাসফল হেজারা জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর আল্লাহ তালা বলছেন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর তাহলে বোঝা যাচ্ছে যে কোনো কাঠ খড়ি থাকবে না জাহান নামে জাহান নামে কোনো কয়লা খড়ি থাকবে না মানুষই হচ্ছে জাহান নামের খড়ি আমি আর আপনি বলতে পারি যে মানুষ না হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো যে জাহান নামে যাবে বুঝতে পারেন না যে আপনাকে বোকা বানানোর জন্য বাংলাদেশের মোড়ে মোড়ে যত মূর্তি বানানো আছে সব মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া হবে আর আপনাকে বলবে যে তোকে তো দিয়েছি দিয়েছি তোর নেতাকে দিয়েছি ঠেকা বেটা ঠেকা এবার ঠাকুর অনুকল চন্দ্রের মূর্তি ঠেকাও দেখি যত মূর্তি আছে অন্যদিন বলেছে মনে আছে আপনার চাচার নাম যদি আহমদ হয় যত মূর্তি তৈরি করা হবে তার যদি ছবি মূর্তি এক লক্ষ এক কোটি করা হয় বিচারের মাঠে এক লক্ষ এক কোটি মূর্তি আল্লাহ বানাবেন পাছার উপরে পিটাবেন আর বলবেন এই আত্মা দে ফানফেক পিটাবেন আর বলবেন এই আত্মা দে পিটাবেন আর বলবেন এই আত্মা দে পিটাতে পিটাতে পিটাতে পিটাতে এক পর্যায়ে যখন প্রমাণ হবে যে আত্মা দিতে পারছে না তখন আল্লাহ নিজে সবগুলির আত্মা দিবেন এবার আপনার চাচার নাম যদি আহমাদ হয় আর এক কোটি মূর্তি যদি আপনি করে থাকেন তাহলে এবার আচ্ছা চাচা হলো এক কোটি জন মানে সবটার ভিতরে আল্লাহ মূর্তি দিবেন আত্মা দিবেন কথা মনে হয় বুঝাতে পারলাম না যত মূর্তি বানানো হবে প্রত্যেকটার ভিতরে আত্মা দেওয়া হবে আল্লাহ আত্মা দিবেন আর প্রত্যেকটার জন্য আপনাকে পিটানো হবে আর আত্মা দিতে বলা হবে পিটানো হবে আর আত্মা দিতে বলা হবে যখন পারবে না মানুষ তখন আল্লাহ নিজে আত্মা দিবেন আত্মা দিয়ে এবার মানুষ রেডি হয়ে গেছে আহমাদ রেডি হয়ে গেছে তখন আল্লাহ ফেরেস্তাকে বলবেন যে এগুলি এখন জাহান নামে দিয়ে দাও এই জন্য পাথরও জাহান নামে যাবে অর্থাৎ এই মাটির এই পাথরের মূর্তিগুলো এই খড়খড়ের মূর্তিগুলো জাহান নামে যাবে আল্লাহ তালা বলছেন অকুদ হান হেজারা জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ ও পাথর দিয়েই জাহান নামকে ক্ষিপ্ত করা হবে উত্তেজিত করা হবে সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি এই জাহান নাম ভয়াবহ জায়গা কবর যত কঠিন কেয়ামাত্তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন মাঝে মধ্যেই জাহান্নামকে স্মরণ করা উচিত জাহান্নামকে স্মরণ করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের জুমার খুদ্বার শেষ বাক্যটি সময় সাপেক্ষে আরো হবে আজকের জুমার খুদ্বার শেষ বাক্যটি রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেন কেউ যদি সকালে তিনবার বলে আল্লাহ মাঝের নিমিনার নার হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ মাজিরনি মিনান্নার হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ মাজিরনি মিনান্নার হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তাহলে জাহান্নাম পাল্টা আবার আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে দয়া করে তুমি তাকে রক্ষা করো আপনি যদি বলেন তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে তাহলে জাহান্নাম কথা বলতে পারে আপনি যদি সকালে তিনবার বলেন জাহান্নাম পাল্টা আল্লাহকে তিনবার বলবে আপনি যদি বিকালে তিনবার বলেন যাহার নাম পাল্টা আল্লাহকে তিনবার বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে দয়া করে তুমি তাকে রক্ষা করো আমার ভিতরে দিও না জাহান নামও বলবে আপনিও বলছেন আল্লাহর দয়া হয়ে যাবে আল্লাহর দয়ার দিকে একটু খেয়াল করুন ঈসা আলাহ ইসলাম বলেছিলেন আল্লাহ তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তারা তোমার বান্দা আমি পৃথিবীর কোন মানুষকে বলিনি আমি ঈশা আল্লাহ আমি কোন মানুষকে বলিনি আল্লাহ আমি কোন মানুষকে বলিনি আমি আল্লাহর ছেলে আমি বিচারের মাঠে তোমার দরবারে বলছি তোমার দরবারে আমি বিচারের মাঠে বলছি আমি যতদিন দুনিয়াতে ছিলাম ততদিন আমি কোনদিন কাউকে বলিনি আমার আল্লাহর বেটা আমি আল্লাহ আমি দুনিয়া থেকে চলে আসার পরে তুমি সাক্ষী আমি যদি কাউকে বলে থাকি আমার মরার পরে তাহলে সেটা তুমি সাক্ষী আজকে আমি বিচারের মাঠে তোমাকে বলছি তুমি যদি তাদের শাস্তি দাও জাহান নামে দাও তাহলে তোমার বান্দা আমার কি করার আছে আর তুমি যদি ক্ষমা করো তাহলে তুমি পরাক্রমশালী তোমাকে কে ঠেকাতে পারে তুমি বিচারের মাঠে ফেরাও ক্ষমা করতে পারো তোমার ক্ষমার আশাধারী হয়ে বলছি তুমি এদের শাস্তি দিও না তুমি এদের ক্ষমা করো জাহান নামের ভয় করে দিন রাত ক্ষমা চান ইনশাল্লাহ ক্ষমা পাওয়া যাবে আল্লাহ আমরা মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নই আমরা স্বাভাবিক গতিতে পৃথিবীতে থাকি অনেক সময় ভালো মন্দ বুঝতে পারি না অন্যায়ের সাথে জড়িয়ে পড়ি তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আল্লাহ আমরা যারা বেঁচে আছি যারা মারা গেছে তুমি তাদের সকলকেই কবরের শাস্তি থেকে রক্ষা করো তুমি জাহান নামের থেকে রক্ষা করো তুমি সর্বশক্তিমান তুমি সর্বশক্তির অধিকারী তুমি ইচ্ছা করলে সবাকে জান্নাতে দিতে পারো তুমি ইচ্ছা করলে সবাকে জান্নাত জাহান্নাম দিতে পারো তুমি বড় শক্তিশালী আমরা সাধারণ মানুষ আমরা আন্তরিকভাবে জুমার খুদ্বার শেষ অংশে তোমার দরবারে বিনয়ভাবে বলছি তুমি আমাদের মাফ করো আল্লাহ তুমি আমাদের জাহান নামের শাস্তি থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করো তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো তুমি আমাদের প্রতি বিশেষ রহমত দিয়ে সুবিধা মতো চলার সুযোগ করে দাও আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুব এখানে শেষ করলাম সাল্লাহ আলাইহে ওসাল্লাম